السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ সুবহানাহ ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য দারসুল হাদিসে বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা কিতাবুল ওয়াহি বুখারির থেকে দার্স দিচ্ছিলাম আজকের হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বয়ান করছেন আবুল ইয়ামান থেকে তিনি বয়ান করেন সোয়াইব থেকে তিনি জুহুরি থেকে তিনি ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওতবা থেকে তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন যে তাকে হাদিসটা শুনিয়েছে আবু সুফিয়ান ইবনে হার্ব মক্কার যে নেতা ছিল আবু সুফিয়ান এক সময় মক্কার বড় নেতা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় এর আগে তিনি মক্কার কুফফারদের নেতৃত্ব দিয়েছেন এবং বদরের যুদ্ধ তাকে কেন্দ্র করে হয়েছিল ঔদের যুদ্ধেও সে নেতা ছিল এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে একটা ঘটনা বলেছেন এমনি আব্বাসকে এমনি আব্বাস সেটা বয়ান করছেন আন্না হেরাকলা আর সালা ইলাইহি ফি রাকবিম মিন কুরাইশিন মূলত হাদিসটা হলো ইসলামের প্রথম দিকে মক্কার কুফাররা যখন মক্কার মুসলিমদের উপর নির্যাতন চালাতো তখন তাদেরকে হিজরত করার জন্য আদেশ দিলেন হিজরত কোথায় করবেন ওই সময়ে হাবাসার যে বাদশাহ ছিল হেরাকল এ ছিল খ্রিস্টান কিন্তু এমনি মানুষের প্রতি সহানুভূতিশীল <coughs> এবং সত্যকে গ্রহণ করার মতো তার যোগ্যতা ছিল এই জন্য হাবাসায় হিজরত করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন সাহাবায় কেরামদের একটা দল সেখানে হিজরত করেছিল মক্কার লোকদের এটা বরদাস্ত হয় নাই এজন্য মক্কার লোকেরা তাদের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা দল সেই বাদশাহ হেরাটলের কাছে পাঠালো সেই বিষয়টা আলোচনা এখানে আসছে ওই দলেরও নেতা ছিল আবু সুফিয়ান তো আবু সুফিয়ান নিজেই বয়ন করছেন আন্না হেরাকলা আর ইলাইহি ফি রাকবিম মিন কুরাইশ ওয়া কানু তুজ্জারান বিশাম ফিল মুদ্দাতিল্লাতি কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দাফিহা আবা সুফিয়ান কুফারা কুরাইশ মূলত আবু সুফিয়ানরা ওখানে গিয়েছিল ব্যবসা করার জন্য ওই সময় আল্লাহর নবী সাল আলাইসাল্লামের চিঠি পৌঁছেছিল এই হেরাকল বাদশার কাছে কারণ যখন হোদাইবিয়ার সন্ধি হল এই ফাঁকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গায় রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন তো এরকম একটা পত্র হেরাকলের কাছেও পৌঁছিল সেটাই বলছেন যে ফিরাকবিমিন কোরাইশিন কোরাইশের একটা ব্যবসায়ী দলের সাথে ওয়াকানু তুজ্জারান বিশ্বাম আবু সুফিয়ান এও ব্যবসা করতে গিয়েছিল সামদেশে এরকম একটা জামাতের সঙ্গে দলের সঙ্গে সে ছিল ফিল ফিলমুদ্দাতিল্লাতি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্দা ফিহা আবা সুফিয়ান আকুফারা কুরাইশিন এটা ওই সময়কার ঘটনা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু সুফিয়ান তথা কুফফারে কোরাইশদের সঙ্গে সন্ধি যুক্ত হয়েছিলেন হোদাই বিয়ার সন্ধি হয়েছিল ফাতাউহু আবু সুফিয়ানকে এবং তার ব্যবসায়ী দলকে হেরাকল খবর দেওয়ার পরে সে আসলো অহম বে ইলিয়া এরা ছিল ইলিয়া নামক শহরে ইলিয়া একে ওকে বলেছেন ফিলিস্তিনের এলাকা বাইতুল মুকাদ্দাসের যে এলাকা এখানে ছিল ফাদাহুম ফি মজলিসিহি এই বাদশাহ হেরাকল আবু সুফিয়ানকে এবং তার সঙ্গীদেরকে ডাকলো তার মজলিসে ও হাউলাহু ওজামা ও রুম আর ওই বাদশাহ হেরাকলের সাথে রোমের বড় বড় আলেম মন্ত্রী এরা সব ছিল সুম্মা দাহম ও দাব তার জমানি এরপর আবু সুফিয়ানকে ডাকলো এবং এদের মধ্যে তর্জমান দোভাষী ডাকা হলো যে আবু সুফিয়ানের কথাকে ওদের ভাষায় তর্জমা করে দিবে فقال أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي বাদশাহ হেরাকল বসাবার সময় মূলত আবু সুফিয়ানকে আগে বসাইলেন আর এর সঙ্গীদেরকে একটু পিছনে যাতে করে আকার ইঙ্গিতে কোনো কথা বলতে না পারে পরামর্শ করতে না পারে বরং যেটা সত্য এটা বলবে পিছনের লোকেরা মিথ্যা বললে তাকে সংশোধন করে দিবে এই কৌশল করে সে আবু সুফিয়ানকে বসাইল আগে আর তার সঙ্গীদেরকে এক কাতার পিছনে এবারে ওইটা জিজ্ঞেস করে নিল যে যেই লোকটার তোমাদের এলাকায় নবদ দাবি করেছে সেই ব্যক্তির বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে আবু সুফিয়ান বলল যে আমি তার কাছের লোক আইয়ুক আকরাবু নাসাবান বেহাদ রাজুল আল্লাহ ইয়াজুমু নবীন যে লোকটা মক্কায় নবুয়াতের দাবি করেছেন বংশের দিক থেকে তার কাছের কে কাল আবু সুফিয়ান ফাকুল তু আনা আকরাব হুমনাসাবান আবু সুফিয়ান বলল যে আমি বললাম তখন যে আমি তার বংশের দিক থেকে একেবারে কাছের ফাকাল আদনু হুমিন্নি বাদশাহ হেরাকেল বলল যে তাকে আমার কাছে বসাও ওয়াকারিবু আসহাবাহু আর তার সাথীদেরকে কাছে বসাও পিছনে আলু হুমেন্দা জহরিহি ওর সঙ্গীদেরকে ওর পিঠের দিকে মানে পিছনে বসাও সুম্মা কাল আলী তর্জমানিহি এরপরে বাদশাহ হেরাকল তার দোভাষীকে বললেন কুল্লাহুম ইন্নি সাইলুন হাদা আনহাদার রজুল দোভাষীকে বলল যে তুমি এই আবু সুফিয়ানকে বলো আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করব ফাইন কাদাবানি যদি সে মিথ্যা বলে পিছনের লোকে তোমরা যারা আছো তারা বলবা যে সে মিথ্যা বলেছে আবু সুফিয়ান বলে আবু সুফিয়ান বলল যে আমার যদি এই লজ্জা না হতো যে আমাকে ওরা মক্কায় ফিরে আমার দলের লোকেরাই বলবে মিথ্যা কথা বলে এসেছে মিথ্যাবাদী বলবে এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি মিথ্যা বলতাম এরপরে সুম্মা কানা আব্বালুমা সাহালানি আনহু হেরাকেল প্রথম যে প্রশ্ন করলো তা ছিল এই আন কাইফা নাসাবহু ফিকুম যে ব্যক্তি নবুয়াদ দাবি করল তোমাদের মধ্যে তার বংশটা কেমন কলতু আবু সুফিয়ান বলে আমি বললাম হুয়া ফিনাজু নাসাব সে আমাদের মধ্যে উচ্চ বংশ সম্পন্ন উচ্চ বংশ সম্ভ্রান্ত বংশের লোক قال فهل قال هذا القول منكم احد قط قبله বাদশাহ হিরাকেল আবার প্রশ্ন করলো সে যে এখন নবুয়াদ দাবি করলো তার বংশের পূর্বপুরুষদের মধ্যে তার বাপদাদার মধ্যে কেউ কি এই দাবি করেছিল কলতুল্লাহ আবু সুফিয়ান বলে যে আমি বললাম যে না কেউ দাবি করে নাই আলা ফাহাল কান আমিন আবাইহি মিন মালিকিন তাহলে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিল কলতুল্লাহ বলা যায় না তাও ছিল না বাদশাহ হেরাকাল আবার জিজ্ঞেস করলো আচ্ছা তার অনুসরণ করে যারা তারা কি বেশিরভাগ লোক সমাজের উচ্চ পর্যায়ের লোক সচ্ছল এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা নাকি দুর্বল লোকেরা কলতুবাল দোয়াফা হুম আবু সুফিয়ান বলল যে আমি বললাম যে না বরং দুর্বল লোকেরাই তার বেশি অনুসরণ করে কুসুন আবার প্রশ্ন করল হেরাকল যে তারা কি তাদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে কলতুব আলিয়াজিদুন আবু সুফিয়ান বলল যে আমি বললাম বরং তারা দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে قال فهل يرتد احد منهم سخطة لدينه بعد ان يدخل فيه হেরাকাল আবার প্রশ্ন করলো যে তার যে দিন এই দিন গ্রহণ করার পরে দিনে ঢোকার পরে কোন ব্যক্তি তার উপরে তার দিনকে অসন্তুষ্ট দিনকে অপছন্দ করে কেউ কি মোরতাদ হয়ে যায় ধর্ম ত্যাগ করে কলতুল্লাহ বলো না তাও কেউ না قال فهل كنتم تتهمونه بالكذب قبل ان يقول ما قال এখন যে সে নবুয়াদ দাবি করলো এখন তোমরা তাকে মিথ্যাবাদী বলছো এর আগে কি কোনো সময় তাকে কোনো কথার কারণে তাকে মিথ্যাবাদী তোমরা বলতে পেরেছ সে মিথ্যা বলেছে কখন তাকে মিথ্যাবাদী বলে তোমরা কখনো অপবাদ দিয়েছ এর আগে বললাম না এর আগে কখনো তাকে আমরা মিথ্যাবাদী বলতে পারি নাই অর্থাৎ তার থেকে কোনো কথা মিথ্যা আমরা শুনি নাই যে তাকে মিথ্যাবাদী বলবো এই সুযোগ আমাদের সামনে আসে নাই কালা ফাহাল ইয়াকদিরু বাদশাহ প্রশ্ন করলো হেরাকল যে সে কি বিশ্বাসঘাতকতা করে একটা কথা বলে অঙ্গীকার করে ওটা ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে কলতো লা না তা করে না এইখানে আমি একটু চালাকি করেছে তা করে না তবে আমরা এখন একটা চুক্তিতে আসি জানি না কি করে জানি না কি করে সে বলল কুলতুলা ওয়ানাহানুফি মুদাতিন আমরা এখন একটা সন্ধি চুক্তি করেছি তার সঙ্গে লা নাদ্রি মা হুয়া ফাইলুন ফিহা এটাই যে সে কি করবে এটা আমাদের জানা নাই আবু সুফিয়ান বল বলল যে অলাম তোমা কিন্নি কালেমা তানুদখিলু ফিহা শাইয়ান গায়রা হিল কালেমা এই একটা কথাই আমি বলতে পেরেছি এছাড়া কোনো কথা সন্দেহ ঢুকেই দেব এরকম কথা বলার আমার সুযোগ আসে নাই কলা ফাহাল কাতাল তুমুহ বাদশাহ হেরাকাল আবার জিজ্ঞেস করলো তোমরা কি তার সঙ্গে কখনো যুদ্ধ লিপ্ত হয়েছে যুদ্ধ করেছ বলতো নাম বললাম হ্যাঁ যুদ্ধ করেছি আলাফা কাইফা কানা কিতালুকুম ইয়াহু তোমরা যে তার সঙ্গে যুদ্ধ করেছ সেই যুদ্ধের ফলাফলটা কেমন ছিল কেমন হয় কলতু আল বাইনা বাইনাহু সিজালুন আমাদের মাঝে আর তার মাঝে যুদ্ধগুলো বালতির মতো ওই যে বালতি দিয়ে পানি উঠায় খেতে এ বালতির মতো একবার খালি যায় একবার ভরে আসে তবে একবার যুদ্ধে আমরা বিজয় লাভ করি একবার সে বিজয় লাভ করে কোন সময় আমরা বিজয় লাভ করি কোন সময় সে বিজয় লাভ করে আমরা কখনো তার উপরে বিজয় লাভ করি কখনো সে আমাদের উপর বিজয় লাভ করে এবারে বাদশাহ প্রশ্ন করল আচ্ছা সে তোমাদের কি আদেশ করে কি হুকুম দেয় কলতু আবু সুফিয়ান বলল যে আমি বললাম দেখেন আবু সুফিয়ান তো কোনো মুসলমান না কিন্তু সে সত্য কথাগুলো বলছে বলতে আমি বললাম ইয়াকুলু সে বলে ও আবুদুল্লাহ সে বলে ও আবুদুল্লাহ ওয়াহাদাহু তোমরা এক আল্লাহর এবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক বানাইবে না তাহলে বোঝা গেল আবু সুফিয়ানরা ভালো করে বুঝতো আল্লাহর নবী কিসের দাওয়াত দিচ্ছেন আর কি আদেশ করে আর আদেশ করে অত্রুকু মাকুল আবা হুকুম তোমাদের বাপ দাদা যা করে গেছে ওগুলো বাদ দাও আর তিনি আমাদেরকে সালাতের সত্য কথা বলার পাক পবিত্র থাকা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এই আদেশগুলো করে ফাঁকাবারে তার তর্জমানে এবারে বাদশাহ প্রশ্ন সব উত্তর শুনে এবারে নিজের মন্তব্য করা শুরু করলো দোভাষীকে বলল কুল্লাহু তাকে বলো আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার বংশ সম্পর্কে নাসাব তুমি বলেছ যে সে তোমাদের মধ্যে একজন উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের লোক আলিকার রসুল নাসাবে আর শুনে রেখো বাস্তব এটাই যে আল্লাহ তারা যখন নবী রসুল পাঠান তখন তার জাতির মধ্যে যেটা সম্ভ্রান্ত বংশ তার মধ্যেই পাঠান যেটা ঠিক আছে এরপর আমি তোমাকে প্রশ্ন করেছিলাম আল কল আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে এই দাবিটা তার বংশের আগে এরকম কেউ করেছিল কিনা ফাদাকার তান্নাহু আনকুলত আল্লাহ তুমি বলছো না দাবি করে নাই কুলতু আমি বলি তাহলে লাউকান আহাদুন হা কল হাদ কল কবলাহু যদি এরকম দাবি আগে কেউ করত লাকুলতু রজরুন ইয়াতাসিবি কওলিন কিলা ক্বাবলাহু তাহলে আমি বলতাম যে এটা আগে একজনে দাবি করেছে ওইটার সে অনুসরণ করছে কিন্তু এরকম তো দাবি কেউ করে নাই ওয়াসালতুকা তোমাকে আমি প্রশ্ন করেছি হালকান আমিন আবাইহিমিন মালিকিন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিল আনলা তুমি বলেছ যে না ফাকুলতু ফালাউ কান আমিন আবাইহি মিন মালিকিন এবার আমার মন্তব্য হচ্ছে যদি তার বংশের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকতো তাহলে আমরা বলতাম কুলতু রজরুন ইয়াতলুব মুলকা আবিহি তাহলে বলতাম এটা এমন এক ব্যক্তি যে তার বাবার রাজত্ব বাদশাহী সে ফেরত চাচ্ছে কিন্তু সেরকম তো না ওয়াসাল তুকা হাল কুমতুম তাত্তাহিমুন আহবিল কিজবি কবলা ইয়াকুল আমার কার্তা আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তোমরা এখন যে তাকে মিথ্যাবাদী বলছো এর আগে তাকে মিথ্যার অপবাদ দেওয়ার কোনো সুযোগ ছিল কিনা তুমি বলেছ না এরকম হয় নাই ফাকাদ আরিফু এবারে আমার মন্তব্য হচ্ছে এই আন্নাহু লাম ইয়াকুন লিয়াজার আল কাযিবা আলান নাস ওয়া আলাল্লাহ যে লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা বলবে না আর আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না আগে কোনো মিথ্যা বলে নাই তাহলে যে লোকটা মানুষের ব্যাপারে কোনো মানুষের সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে নাই তো যে লোকটা কোনো মানুষের থেকে মানুষ সম্পর্কে মিথ্যা বলে না সে আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না এরপরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম অসাল তুকে আশরাফ আশরাফুন নাসিতাবাহুম যে সমাজের সম্ভ্রান্ত লোকেরা উচ্চ পর্যায়ের লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা অজাকার তান দোয়াফাউহু তুমি বললা যে বরং দুর্বল লোকেরা তার অনুসরণ করে জেনে রাখো অহম আতবাউর রসুল হ্যাঁ নবী রসুলদের যুগে যুগে অনুসরণ যারা করে তারা এই দুর্বল লোকেরাই হয় এরপরে অসাল তুকা ইয়াজিদুন আমি কুসুন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম এরা বাড়ে বাড়ে না কমে এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে ফাজাকার তান্নাহম ইয়াজিদুন তুমি বললা যে তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবারে আমার মন্তব্য হচ্ছে আমরুল ইমান হ্যাঁ ইমানের বিষয়টা এরকমই বৃদ্ধি পেতেই থাকে হাত্তা ইয়াতিম্মা এবং এইভাবে বাড়তে বাড়তে এটা পূর্ণতা লাভ করে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তার দিন গ্রহণ করার পরে ওই দিনের উপর অসন্তুষ্ট হয়ে দিনটাকে অপছন্দ করে কেউ কি মোরতাদ হয়ে যায় ফাজাকার তা আল্লাহ তুমি বলেছো যে না তা কেউ এরকম দিনটাকে অপছন্দ করে মোরতাদ কেউ হয় না ওয়াকাদা আলিকাল ইমান হ্যাঁ এরকম ইমান হেইনা তুখা আলিতু বাসা সাতুহু আল কুলুবা যখন ইমানের মজা ইমানের স্বাদ ইমানের আলো যখন কোনো অন্তরে প্রবেশ করে তখন সেটা আর ওখান থেকে বের হয় না আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে কি বিশ্বাসঘাতকতা করে বাধা ভঙ্গ করে তুমি বলেছ না তা করে না ওয়াকাদা রসুল্লাহ তাকদিরু রসুলরা এমনই হয় তারা কখনো বিশ্বাসঘাতকতা করেন না ওয়াসাল তুকা বিমাই আমরুকুম আর আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে তোমাদের কিসের আদেশ করে ফাজাকার্তা তুমি বলেছ আন্না হইয়া আমরুকুম যে তিনি তোমাদেরকে আদেশ করেন আন্তা আবদুল্লাহ ওয়াহাদাহু এক আল্লাহর ইবাদত করার জন্য ওয়ালা তুশরিকু শাইআ আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করা যাবে না ওয়ায়ানহা কুমান ইবাদাতুল আওসান তোমাদেরকে মূর্তি পূজা করার থেকে বারণ করেন ওয়ায়ামুরুকুম বিসসালাতি আর তোমাদেরকে সালাতের আদেশ করেন ওয়াসিদকে সত্য কথা বলার আদেশ করেন ওয়াল আফাফে এবং পুত পবিত্র থাকা এটার জন্য আদেশ করেন ফাইন কান আমা তাকুল হাক্কান তুমি যা বললা এটা যদি সত্য হয়ে থাকে তাহলে জেনে রাখো ফাসাইয়ামলিক হা তাই নে তাহলে সে আমার এই দুই পাও যেখানে আছে এই পর্যন্ত সে দখল করে ফেলবে অর্থাৎ এ পর্যন্ত তার দিন প্রচার হবে এবং এটা তার ক্ষমতায় চলে আসবে তার নিয়ন্ত্রণে চলে আসবে অকাদ কুমতু আলম আন্নাহ খারিজুন আমি জানতাম যে এরকম একজন নবী বের হবেন ওয়ালাম আকুন আজন্নু আন্না মিনকুম কিন্তু আমি জানতাম না যে সে তোমাদের থেকে বের হবে আসলে আসমানি কেতাব ওটাও লেখা ছিল কিন্তু যেহেতু ইহুদিরা খ্রিস্টানরা আসমানি কেতাবকে পরিবর্তন করে ফেলেছে এই জন্য সে এটা জানতো না বাকি একজন নবী আসবে এটা জানতো সেটা তোমাদের মধ্যে যে আসবে এটা আমরা জানতাম না জানতো না যেহেতু পরিবর্তন করে ফেলেছে এই জন্য ফালাও আন্নি আলাম আন্নি আখলুস হে আমি যদি জানতে পারি আমি যদি এটা বিশ্বাস করি যে আমি তার কাছে পৌঁছতে পারবো আহু তাহলে আমি আমার সর্বাত্মক ক্ষমতা ব্যয় করে আমি তার কাছে পৌঁছার চেষ্টা করব ওয়ালাউকুন তেহেন্দাহু আমি যদি তার কাছে থাকতাম লাগাসাল তো আন কাদামাইহি আমি তার দুই পা ধুয়ে দিতাম পাও ধুয়ে দিতাম অর্থাৎ আমি তার আনুগত্য করতাম তার খেদমত করতাম এরকম খবর নেওয়ার পরে এরপরে আল্লাহ নবীর চিঠি নিয়ে ডাকাইল যে চিঠিটা নিয়ে এসে পারে সোম্মা দাবে কিতাবে রসুল্লাহ সাল্লাম এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চিঠিটা নিয়ে রাখলো এবার চিঠি পড়বে অনেক লম্বা হাদিস ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে এটা বাকিটা তো আমরা আজকে একটা হাদিসের একটা অংশ জানলাম যেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নবাদ প্রাপ্তির সময় নবাদ প্রাপ্তির পরে যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু চিত্র এখানে আছে যে মক্কার লোকেরা সেখানে বিরোধিতা করেছে তারা কিভাবে সবসময় চেষ্টা করত বিরোধিতা করার জন্য এরপরে আল্লাহ তারা কিভাবে দিনকে পূর্ণতা পৌঁছে দিয়েছেন আমাদেরও মনে রাখতে হবে যে আমরাও যখন সেই দিনের দাওয়াত দিব ওই দিনের দাওয়াত দিতে গেলে আমাদেরকে ওই রকম কষ্ট ওরকম নির্যাতন ওরকম বিপদ আপদ এ সবগুলোর সম্মুখীন হতে হবে আর যদি ওই কালিমার দাওয়াত দিতে গিয়ে আমাদের ওরকম বিপদ না আসে বুঝতে হবে আমাদের কালিমা আর আল্লাহর নবীর কালেমা এক না আমি এটা বলে থাকি প্রায় যে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই মিশরের একজন বড় আলেম ছিলেন তাফসির ফি জিলাল কোরআনের যিনি মুসান্নিফ উনি একটা কিতাব লিখলেন ইসলামের যে লাইল্লাহ বলা হয় এটা দ্বারা কি বোঝানো হয় আল্লাহর বিধান ছাড়া মুসলিমের অন্য কোনো বিধান মানতে পারে না এই কারণে মিশর সরকার তাকে গ্রেপ্তার করল শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হলো তো ফাঁসি যখন হবে এর আগের রাতে একজন মৌলভী সাহেব আসলেন উনি জিজ্ঞেস করেন যে আপনি কে আমি জেলখানার ইমাম কি কাজের জন্য আসলেন আসলাম যারা মুসলমান ফাঁসি হয় তো ফাঁসির আগে এদেরকে তবা পড়ানো কালমা পড়ানো দায়িত্ব আমার কালেমা পড়াই তো উনি বললেন কি কালিমা পড়াও তুমি কালিমা পড়াও হ্যাঁ আমি কালিমা পড়াই আচ্ছা বলো তো সে বললো আসাদু আল্লাহ এটা বললো উনি আমার তো বিশ্বাস হয় না আমি তো এই কালেমার কথা বলার কারণেই এই কালেমায় যা বলে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না এইটা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে আর তুমি ওই কালেমা পড়াইয়া ওই সরকার থেকেই পয়সা পাও বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা এক না তোমার কালিমা তাগতের থেকে তোমাকে পয়সা দেয় ওইটা পড়াবার জন্য আর আমার কালিমা আমাকে ওই তাগুত সরকারের থেকেই ফাঁসিতে ঝুলায় তুমি তোমার কালিমা পড়ো আমাকে পড়াবার দরকার নাই অন্যদেরকে পড়াও পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যে কালিমার দাওয়াত দিয়েছেন এই কালিমার দাওয়াত যে দিবে আল্লাহর নবীর উপরে যেরকম জুলুম নির্যাতন বিভিন্ন সমস্যা আসছে এটা আসবে ক্ষুধা অভাব অনটন বিপদ আপদ এগুলো আসবে আমরাও দেখি আমাদের পদে পদে কি করতে হয় এই চাকরি যায় এই ওইটা যায় ওইটা যায় কত কিছু গেল আর যাবে কি এখন আর যাওয়ার কিছু নাই এই জন্য আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যখন দিনই কাজে নামবো তখন ইনশাআল্লাহ আমাদের এই বিপদাবাদ আসবে এগুলোকে মেনেই আমাদের চলতে হবে আল্লাহ সুবাহ হওয়া তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করে আমিন